বা শিক্ষিকার সাথে যতটা নিবিড়ভাবে যত লম্বা সময় কাটান পিতামাতার সাথে ততটা নিবিড়ভাবে তত লম্বা সময় তারা কাটান না এই কথা আমরা এই জন্য বলেছি যে বাড়িতে বাসা বাড়িতে সে কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে পিতা মাতারা বাসা বাড়িতে সবসময় থাকেন না অথবা তারা যখন থাকেন তখন তারা ব্যস্ত থাকেন সন্তানরা অন্য কাজে ব্যস্ত থাকে তাহলে আপনি দেখবেন active engagement with the parents and the children or the active engagement between the parents and the children is so minimum যে আপনি কখনো কখনো you can not calculate it to be at one hour এক ঘন্টা সব মিলিয়ে প্রতিদিন হবে এরকম নয় একটা স্টাডিতে আমরা নিজেরা এটা গবেষণা করে দেখেছি এটা সিক্সটিন টু সেভেন্টিন মিনিটস আমরা আসলে নিবিড় সময় কাটাই আমাদের সন্তানদের সাথে কিন্তু শিক্ষক শিক্ষিকার সাথে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে সে কিন্তু যদি আপনি সকাল আটটা থেকে শুরু করেন তাহলে দুইটা বা আড়াইটা তিনটা পর্যন্ত হলেও কমপক্ষে পাঁচ ছয় সাত ঘন্টা কিন্তু নিবিড়ভাবে তারা তাদের সাথে সময় কাটান সেই অঙ্গনে তারা সময় কাটান সেই জন্যে সেটি এতটা গুরুত্বপূর্ণ সেটি এতটা তার তার দরকার প্রয়োজনীয়তা এতটা বেশি তো আমরা এখানে আল দি রহমউল্লাহ তার সে আলোচনা আমরা গত পর্বে সেখানে বলেছিলাম যে তিনি বলেছেন যে পিতামাতার চেয়ে অনেক বেশি সময় অনেক বেশি শিক্ষা তারা শিক্ষক শিক্ষিকার কাছ থেকে গ্রহণ করেন ওয়াল ওয়ালাদু কদ উমিরা হাইসু হাইসু সুল্লিমা ইলাইহি বিল ইক্তিদা বিহি জুমলা ওয়াল ইতিমার লাহু দাফা ওয়া ইযা কানা হাকাযা ফায়াজিব আল্লা ইয়াকতাসির মিনাল মুআল্লিমি ওয়াল মুআদ্দিবি আলা আন ইয়াকুনা ক্বারিআন লিল কুরআনি ওয়া হাফিজান লিল লুগা আও রাবিয়ান লিশ শি'রি হাত্তা ইয়াকুনা তাকিয়ান وورعا عفيفا دينا فاضل الأخلاق أديب النفس نقي الجيب عالما بأخلاق الملوك وآدابهم এরকম তিনি একটা লম্বা আলোচনা করে তিনি বললেন যে তাহলে আমাদের উচিত যারা আমাদের সন্তানদেরকে শিক্ষা প্রদান করবে আমাদের সন্তানদেরকে যারা পড়াশোনা করবে তাদের শুধুমাত্র এতটুকুই হলে চলবে না সে সুন্দর করে কোরআন তালাউত করতে পারে সে কোরআনের এক্সপার্ট সে হচ্ছে ভাষার ভাষার দক্ষ অথবা সে ভালো বলে কবিতা আবৃত্তি করতে পারে কবিতা সে রচনা করতে পারে এবং গাইতে পারে অর্থাৎ অন্যান্য যে সকল ভাষা যে সকল ভাষা অথবা যদি ভাষা শিক্ষাবিদ হয় অথবা তিনি যদি সে শিক্ষক বা শিক্ষিকা তিনি যদি অন্য কোনো সাবজেক্ট বা বিষয়ে পড়ান ওই বিষয়ে তিনি পণ্ডিত বা এক্সপার্ট ওই বিষয়ে তিনি খুব ভালো জানেন এটি হলেই চলবে না বরং তাকে তাকে হতে হবে যে তাকিয়ান তাকে মোত্তাকি হতে হবে ওরা আন আল্লাহ ভীরু তাকে হতে হবে আফিফান অত্যন্ত সৎ জীবন যাপনকারী অত্যন্ত সততার সাথে মার্জিত জীবন যাপনকারী হতে হবে দাইয়েনান দিন পালনকারী হতে হবে তাকে এবং ফাউদুল আখলাকে মহান মর্যাদার অধিকারী হতে হবে আদিবান নাফসে তার অন্ত শিষ্টাচারপূর্ণ অন্তরের হতে হবে এবং তার আলেম আখলাকিল মুলুক ও আদাবিহিম যে তিনি বিভিন্ন রাজা বাদশাদের তাদের যে চরিত্র তাদের যে গুণাবলী ইত্যাদি সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে আর ইফম বি আই উসুল ইদ্দিন ওয়াল ফেক দিনের ইসলামের যে ফান্ডামেন্টালস মূল নীতিগুলো রয়েছে ফিখ এর যে মূল নীতি রয়েছে এগুলো সম্পর্কে তাকে জ্ঞাত হতে হবে ওয়াফি এম বিমা দেখানা আন্নাহু ইয়াহতাজু ইলা আইয়ামালাহু আলা তারতিবি যে এগুলো সব কিছু আগে যা বলেছে সব কিছু আবার তিনি নিজেও কি করছেন প্র্যাকটিস করছেন এগুলো তিনি জানছেন তাই না ফা ইন ফাতাহু শাইউম মিম্মা দেখানা যদি তার এখানে আমরা অনেকগুলো গুণাবলীর কথা উল্লেখ করেছি সবগুলো গুণাবলী তার যদি নাও থাকে তাহলে কমপক্ষে ফালা ইয়াফুতুহু তোকা দিন ওয়াল ফিকহু তাহলে কমপক্ষে তার মধ্যে তাকুয়া থাকতে হবে দিনদারি থাকতে হবে এবং দিনের গভীর জ্ঞান তার থাকতে হবে এগুলো যাতে কোনো অবস্থায় তার থেকে মিসিং না হয় এগুলো যদি মিসিং হয় তাহলে তারা শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমাদের সন্তানদের মুসলিমদের সন্তানদের জন্য আমাদের সন্তানদেরকে যাদেরকে আমরা সোনালী শিশু হিসেবে পরিণত করতে চাই তাদের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার মতো যোগ্যতা তারা রাখে না ইমাম তিরমিজ রহমাউল্লাহ তিনি এই জন্য বলতেন সোলাহ হুসবিয়ান ফিল মাকতাব যে শিশুরা তারা কল্যাণ প্রাপ্ত হয় তাদের তারা ভালো হবে না মন্দ হবে তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে সেটি নির্ধারণ হয়ে যায় ও সোলাহ কুত্তাহিক সিজনি আর ডাকাত চোর লুটেরা অথবা পাপাচারী পাপিষ্ঠ এরকম অপরাধী এরা এরা ভালো হয় তার হচ্ছে কারাগারে অতএব কারাগারটি এমন হওয়া দরকার যেখানে গেলে তারা ভালো হবে আরও বড় অপরাধী তারা পরিণত হবে এরকম যাতে না হয় নিসা ইফিল বুয়ুথ আর নারীরা ভালো থাকে তাদের কল্যাণ তাদের ভালো সৎকর্মশীলতা তাদের মধ্যে তৈরি হয় যখন তারা তাদের বাড়ি ঘরগুলোতে থাকে ঘরের মধ্যে থাকে এটি হচ্ছে তাদের জন্য কল্যাণের জায়গা তবাকাত কুবরা আলিল ইমাম শাহরানি সেখানে তিনি এই ঘটনাটি বর্ণনা করেছেন এই বিষয়টি তিনি বর্ণনা করেছেন ইমাম তিরমিদের এই বক্তব্যটি তাহলে আমরা যে কথা বুঝতে পারলাম বললাম যে শিশুদেরকে তাদেরকে মাক্তব মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে মূলত তার যে তার যে যোগ্যতা তৈরি হওয়া তার যে ভালো মানসিকতার তার মধ্যে ঢোকা তার চরিত্রের উৎকর্ষ সাধন তার জ্ঞান বুদ্ধিমত্তা ইত্যাদি সঠিক জ্ঞান বুদ্ধিমত্তা তার মধ্যে তৈরি হওয়া ইত্যাদি সব কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে অতএব আমাদেরকে এই জায়গাগুলোতে কোনোভাবে কোনো জায়গায় ভুলে গেলে চলবে না কিন্তু আনফর্চুনেটলি এখন আমরা যেটা দেখছি তা হচ্ছে আমাদের শিশুদের জন্য আমরা এমন লোকদেরকে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নির্বাচন করছি যারা একদি হয় কাফের অথবা তারা মুশরেক অথবা তারা ফাঁসেক তারা অপরাধী আল্লাহকে অস্বীকারী অথবা আল্লাহর সাথে তারা শরিককারী অথবা তারা আল দেয় অর্থাৎ তারা বেদাতকারী অথবা তারা তারা নাস্তিক তারা আল্লাহ আল্লাহ রাসুলকে তারা স্বীকার করে না তারা দিনকে তারা ইসলামকে অস্বীকার করে এই রকম ব্যক্তিদেরকে আমাদের সন্তানদের জন্য যদি আমরা শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নির্বাচন করি তাহলে আমাদের সন্তানগুলো কোন পথে যাচ্ছে তাদের মধ্যে কি মানসিকতা তৈরি হচ্ছে কি শিক্ষা দীক্ষা তাদের মধ্যে তৈরি হচ্ছে কোন দৃষ্টিভঙ্গি তারা পাচ্ছে এই জন্য আমরা দেখি যে অনেক বড় দেনদার আনেম তাদের ফ্যামিলি সন্তানরা আমাদের এই বাংলাদেশের কন্টেক্সটে হয়তো তার বাবা বা তার দাদা বা তার না না তিনি অনেক বড় আলেম ছিলেন অনেক বড় দিন দিনদার ছিল অনেক বড় দায়ী ছিলেন কিন্তু সন্তানরা এখন নাস্তিক সন্তানরা এখন তারা তারা আল্লাহ আল্লাহ রসুলের দিনের বিরোধী তারা আল্লাহর বিরোধী আল্লাহর রাসুলের বিরোধী তারা ইসলামের বিরোধী তারা তার বিরুদ্ধে প্রতি মুহূর্তে তারা কথা বলে যাচ্ছে আচার আচরণ করে যাচ্ছে পরিপূর্ণভাবে তারা বিদ্বেষ পূর্ণ কাজ করে যাচ্ছে ইসলাম এবং ইসলাম এর পক্ষে যারা আছেন দিন যারা প্র্যাকটিস করছেন তাদের বিরুদ্ধে তাদের অবস্থান প্রতি মুহূর্তে কারণ হচ্ছে কি কারণ একটি যে এদের যারা শিক্ষক বা শিক্ষা শিক্ষিকা ছিল তারা ছিল ওই পন্থী এবং তারাও সেই পন্থার মধ্যে তারা ঢুকে গিয়েছে প্রিয় দর্শক এর পাশেই আজকে আমরা আরেকটি বিষয় যেটি আপনাদের দৃষ্টিতে আনতে চাই তা হচ্ছে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের সন্তানদেরকে পাঠাচ্ছি ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কারা শিক্ষিকা কারা এটি যেমন বেশি রয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি ফেলোসফি কোন দর্শনের উপর ভিত্তি করে সেই শিক্ষা প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে আপনি আমাদের দেশে দেখবেন যেগুলো বিভিন্ন মিশনারিদের শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো হয়তো খুবই নামি দামি সেগুলোতে অনেক নাম আছে দাম আছে সেগুলোতে অনেক ভালো পড়াশোনা হয় কিন্তু কারা এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তাদের দর্শন কি তারা কি উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান তারা তৈরি করেছে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে কি শিক্ষা দেয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তাদের কি এবং সেখানে শিক্ষক বা শিক্ষিকা কারা সেই শিক্ষক এবং শিক্ষিকাদেরকে কি প্রশিক্ষণ দেওয়া হয় তারা তাদেরকে কি শেখায় এখানে কিন্তু অনেক বিষয় রয়েছে আমরা আমাদের দেশের জন্য আমরা এরকম দেখি যে ইউরোপ আমেরিকাতে এবং আমাদের এই সকল দেশে ওই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করে দিন সম্পর্কে তাদের এমন কিছু দৃষ্টিভঙ্গি তৈরি হয় এমন কিছু বক্তব্য তাদের তৈরি হয় এমন কিছু জিজ্ঞাসা তাদের তৈরি হয় এমন কিছু প্রশ্ন তাদের মাঝে তৈরি হয় এমন কিছু সন্দেহ তাদের মাঝে তৈরি হয় হয় যেগুলো ইসলাম একেবারেই অনুমোদন করে না এগুলো নিয়ে তারা মেতে থাকে এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে তাদের চিন্তা চেতনার মধ্যে এগুলো ঢুকে যায় আর এর মাধ্যমে এই সকল ব্যক্তিরা এর মাধ্যমে এই সকল ব্যক্তিরা তখন তখন তারা পথভ্রষ্ট হয়ে যায় শয়তানের প্ররোচনায় তারা পড়ে যায় এবং এগুলো এরা ধীরে ধীরে ধীরে ধীরে তিন থেকে অনেক দূরে সরে চলে যায় তারা যদিও তারা একটি কনজারভেটিভ ফ্যামিলিতে অথবা অত্যন্ত রক্ষণশীল একটি অথবা দিনদার একটি ফ্যামিলিতে ইসলাম প্র্যাকটিস করে এমন একটা ফ্যামিলি তারা জন্মগ্রহণ করেছিল কিন্তু এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের কারণে তারা ডাইভার্টেড হয়ে যাচ্ছে তারা কনভার্টেড হয়ে যাচ্ছে তারা অন্যদিকে তারা চলে যাচ্ছে এই জন্য প্রিয় দর্শক আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন অনুসরণ করছি সেটি দেখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে জ্ঞান এটি আল্লাহ সুবহানতর পক্ষ থেকে আসে আপনি আপনার সন্তানকে অনেক বড় পণ্ডিত বানাতে চান অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন অনেক বড় শিক্ষক শিক্ষিকার অধীনে তাকে পড়াচ্ছেন হতে পারে যে এটি তার মধ্যে কোনো জ্ঞানই অর্জন সহযোগিতা করবে না কিন্তু হতে পারে যে আল্লাহ আমাদের উপর তাওয়াক্কুল করে আপনার সন্তানকে আপনি সাধারণ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াচ্ছেন কিন্তু as the knowledge comes from Allah সুবহানুয়া তালা কিন্তু জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে হতে পারে যে এর মাধ্যমে সে অনেক অনেক বড় জ্ঞানীতে অনেক বড় পণ্ডিতে পরিণত হবে ইনশাআল্লাহ যুগে যুগে আমরা তাই দেখেছি আমরা ইসলামিক স্কলারদের যাদের কথা বলছি Islamic scholar most of them তারা কিন্তু খুবই খুবই সাধারণ ফ্যামিলি সন্তান তাদের বাবা মা এরকম একেবারে পণ্ডিত অথবা তাদের তাদের বাবা মা অত বড় উচ্চ অর্থবিত্তের মালিক এরকম কিছু ছিল না এবং তাদের বাবা মা তাদেরকে অনেক বড় শিক্ষকদের কাছে তার প্রথম থেকে তারা পড়িয়েছেন এরকম হয়নি কেউ তারা যখন স্কলারশিপ স্পেশালাইজেশন যখন তারা গেছেন ছোট অবস্থায় যখন তারা ভালো শিক্ষকের অথবা তাকোয়ার প্রশিক্ষণ তারা পেয়েছেন তখন তারা ধীরে ধীরে ধীরে ধীরে তারা অনেক বড় পণ্ডিতে পরিণত হতে পেরেছেন সেজন্য আমাদেরকে এই জায়গায় লক্ষ্য রাখতে হবে যে আমরা কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছে মনে রাখবেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ফিলোসফি দর্শন ঠিক নয় যে শিক্ষা প্রতিষ্ঠানের ফাউন্ডাররা ভিন্ন দৃষ্টিভঙ্গির অধিকারী তারা তাদের কোর্স কারিকুলামের মাধ্যমে তাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে এমন কিছু তারা শেখাবে যেটি ধর্ম বা দিনের পরিপূর্ণ বাইরে দিন থেকে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক এমন কিছুই তারা শেখাবে আমরা এই জন্য অনুরোধ করছি যে যারা দিনদার তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করুন যারা দিনদার তাদের তাদেরকে আপনার সন্তানদের জন্য শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নির্বাচন করুন আর বাকিটা তাওয়াক্কুল মহান আল্লাহ সুবহানুয়া তালার উপর করুন মহান আল্লাহ সুবহানুয়া তালাই তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য যথেষ্ট প্রদর্শক এই বিষয়টি আলোচনা করার পর এখন আমরা আজ আমরা চতুর্থ মূলনীতি নিয়ে এই বিষয়ে চতুর্থ মূলনীতি নিয়ে আলোচনা করবো তার তৃতীয় মূলনীতি নিয়ে আমরা অনেক লম্বা আলোচনা করেছি সেখানে যে আমাদের সন্তানদের জন্য কেমন শিক্ষক এবং কেমন শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই হ্যাঁ, এবং এক্ষেত্রে আমরা চতুর্থ এবার যে মূলনীতিটি আলোচনা করবো তা হচ্ছে শিশুদেরকে আরবি ভাষায় শেখ আরবি ভাষা শেখানো এই জায়গাটিতে কোনো অবস্থায় যাতে আমরা ভুল না করি শিশুদেরকে আরবি ভাষা শেখাতে হবে কারণ মনে রাখতে হবে যে সকল জ্ঞানের বিশেষ করে ইসলামিক জ্ঞানের উৎস ইসলামিক জ্ঞানের যে যে চাবি চাবি হচ্ছে আরবি ভাষা ইসলামিক জ্ঞানের কাটি আরবি ভাষা আমরা যদি আরবি ভাষা জ্ঞান অর্জন না আরবি ভাষা যদি আমরা না জানি তাহলে কোরআন জ্ঞান আমরা অর্জন করতে পারবো না হাদিসের জ্ঞান আমরা অর্জন করতে পারবো না এছাড়া ইসলামের যত লিটারেচার আছে মৌলিক জ্ঞানের যে সকল গ্রন্থাবলী রয়েছে সেগুলো আমরা অর্জন করতে পারবো না যদি আরবি ভাষা না শিখি আরবি ভাষা কোরআনের ভাষা আরবি ভাষা আল্লাহ সুবাহানুয়াতালা কোরআন নাজিল করেছেন এবং আরবি ভাষা হচ্ছে জান্নাতের ভাষা আরবি ভাষা হচ্ছে আখিরাতের ভাষা আরবি ভাষা এমন ভাষা যেই ভাষাতে আল্লাহ রসুল সাল আলী আসলাম কথা বলেছেন সাহাবাইকে আমরা দিয়ে তালা তারা এই আরবি ভাষা তারা শিখেছেন আরবি ভাষায় তারা কথা বলেছেন আরবি ভাষায় তারা আরও পাণ্ডিত্য অর্জন করেছেন আরবি ভাষায় তারা দিনকে প্রচার করেছেন অতএব এই জন্যে আমাদের শিশুদেরকে আরবি ভাষা শিক্ষার প্রতি তাদেরকে অনুপ্রাণিত করা এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা দেখি রাসুল্লাহ সাল আলী আসাল্লাম সাহাবাই কেরামদেরকে আরবি ভাষা লেখা এবং বলা আরবি ভাষা পড়া এটা শেখানোর জন্য ইভেন বদরের যুদ্ধের পর আমরা জানি যে সত্তর জন যুদ্ধবন্দী তার কাছে এসেছিল এদের মধ্যে রসুলাম একদলকে শর্ত দিলেন যারা লিখতে এবং পড়তে জানতেন তারা প্রত্যেকে যদি দশজন মুসলিম শিশুকে সোনালি শিশুকে লেখা এবং পড়া আরবি ভাষায় লেখা এবং পড়া শেখাতে পারেন তাহলে তাদেরকে মুক্ত করে দেয়া হবে এমনি আব্বাস রদি আল্লাহ তালন তিনি বর্ণনা করছেন যে কান নাসুমিনাল উসারা বাদর ইয়মা বাদর লাইসালাহম ফিদাউন একদল লোক যারা বদরের যুদ্ধবন্দী ছিল তাদের কোনো অর্থনৈতিক টাকা পয়সা দিয়ে বা মুক্তিপণ দিয়ে তারা মুক্ত হবে এরকম কোনো অবস্থা তাদের ছিল না ফাজ আলা রসুল্লাহ সাল্লাম ফিদা আহম আইমু আউলাদ আল আনসারি আল কিতাবাতা তখন রাসুল্লাহ বললেন যে তোমাদের মুক্তিপণ হচ্ছে তোমরা দশজন সাহাবীকে সাহাবিকে জন আনসার সাহাবিদের শিশুদেরকে তোমরা লিখতে আরবি ভাষা লিখতে এবং পড়তে তাদেরকে শেখাবে কলা তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যা গোলাম মিন আউলাদ আল আনসার ইলা আবিহি আনসার সাহাবিদের একজন শিশু সোনালী শিশু তার বাবার কাছে গিয়ে বললেন যে দরাবেনি মোয়াল্লিমে আমার শিক্ষক আমাকে প্রহার করেছে মেরেছে আমাকে মারধর করেছে তখন তার তখন তার বাবা বললেন যে সে তো আসলে বদরে সে যেহেতু যুদ্ধবন্দী হয়ে এসেছে এই জন্য রাগান্বিত ক্রোধান্বিত অবস্থায় সে আছে সে তোমাকে মেরে তার প্রতিশোধ নিতে চায় তোমাকে তার জ্ঞান সেখান থেকে জ্ঞান অর্জন করতেই হবে এই জন্যে আল্লাহ সুফহানুমতালা এমন একটি মেকানিজম তৈরি করে দিয়েছেন যে আরবি ভাষাকে আল্লাহ সুফহানতাল পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষাতে তিনি পরিণত করেছেন এমন একটি ভাষা যে ভাষায় আল্লাহ সুফহানুমতালা কোরআন নাজিল করেছেন কোরআনের মতো এই মহাসাগর অক্ষর যেই ভাষাটি ধারণ করতে পারে সেই ভাষার চেয়ে শ্রেষ্ঠ ভাষা আর পৃথিবীতে কি হতে পারে এই জন্যে ইমাম শাহি রাহেমুল্লাহ তিনি বলতেন যে আরবি ভাষা শেখা এটা আমাদের আকিদার অংশ এটা আমাদের ইমানের অংশ ইমাম মালিক রাহেমুল্লাহ তার কাছে যারা যেতেন তার আরবি ভাষায় কথা না বললে তিনি তাদের সাথে কথাই বলতেন না তিনি তাদেরকে তার মজলিস থেকে বের করে দিতেন আরবি ভাষার গুরুত্বটি এতটা অতএব আমরা আমরা শুধু তাই না আমরা দেখি যে খোলাফায় রাশিদ রসুলাম তো আরবি ভাষা শিক্ষা দেওয়ার জন্য এইভাবে পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন খোলাফায় রাশিদিন তারা তাদের সন্তানরা যদি অথবা অন্য মুসলিম মুসলিমদের সন্তানরা যদি আরবি ভাষায় কথা বলতে গিয়ে ভুল করতেন তখন তারা রাগান্বিত হয়ে সেটি কারেকশন করে দিতেন এদিকে অমর আব্দুল খত্তাব রদি আল্লাহ তালানহু ইয়ামুর আয়লা ইয়তিন বি রমুন আবিন নিবাল নিবাল নামক একটি জায়গায় হজরত ওমর দি আল্লাহ তালহু তিনি তিনি ওই জায়গা দিয়ে একদল শিশুদের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন একজন শিশু কথা বলার সময় তিনি সে একটু ভুল করে ফেলেন ফায়ান ফায়ুন আল সে নসব দিল অর্থাৎ জবর দিল যেখানে পেশ হওয়ার কথা সেরকম একটি জায়গায় যেমন সে বলল ফায়াকুলু ইয়া আমির আল মিনা ইন্নানা কৌমুন মুতাআল্লিমিন সে বলল যে আমিরুল মমিন আমরা এমন একটি আমার এমন এক এক গ্রুপ অফ অফ পিপল আমরা এমন কিছু লোক যারা মোতাল্লিমিন আমরা শিক্ষার্থী আমরা শিক্ষার্থীর দল কিন্তু এই যে ইন্নানা কৌমুন মুতাল্লিমিন এই বাচ্চাটি বলেছে তার বলার কথা ছিল ইন্নানা কৌমুন মোতাল্লিমুন ফায়াক দিবু অমর লিহাদ আল খাত অমর আদি আল্লাহ তালাম তার এই ভুলের কারণে তিনি খুবই রাগান্বিত হয়ে যান এবং বলেন অল্লাহ ইন্না খাতা আকুম ফি হাব্বু ইলাইয়া মিন খাত ইকুম ফি লোগাতিকুম তোমরা এই যে নেবাল নামক জায়গায় যে তোমরা তোমরা তীর নিক্ষেপ করছো খেলাধুলা করছো তীর তোমরা মারা শিখছো তখন তারা বলে যে আমরা আসলে শিক্ষার্থী আমরা শিক্ষা অর্জন করছি তীর মারতে আমরা শিখছি তিনি বললেন তোমরা এই জায়গায় তীর মারা এইটি আমার কাছে যত না প্রিয় তার চেয়ে অনেক বেশি প্রিয় যে তোমরা তোমাদের ভাষায় শুদ্ধ ভাষায় তোমরা কথা বলো সুন্দর করে শুদ্ধ করে তোমরা কথা বলো ইন্নানা কৌমন আল্লিমন নট মোতা আল্লিমিন এইখানে দেখুন হয়তো তোমরা দেওয়ার তিনি নিজেই বলেছেন যে তোমাদের সন্তানদেরকে তোমরা তীর মারা শিক্ষা দেওয়া এটি খুবই জরুরি ফ্লোরে এ বিষয়ে আমরা আগে আলোচনা করে এসেছিলাম সেখানে উমর আদি আল্লাহ বললেন যে তীর মারা শিক্ষা এটি আমার কাছে যত না প্রিয় তার চেয়ে অনেক বেশি প্রিয় যে তোমরা শুদ্ধ ভাষায় কথা বলো আমরা দেখি যে মুসলমানদের শিশুরা মুসলিম শিশুরা যখন আরবি বলতে পড়তে যখন তারা বিভিন্ন ভুল করে ফেললো বিশেষ করে আরবি কাওয়ায়দ কাওয়ায়দ মানে হচ্ছে আরবি যে গ্রামার গ্রামার্টিক্যাল তারা যখন অনেক বেশি ভুল করে ফেললো তখন আলী রাদি আল্লাহ তান তিনি সাবধান হয়ে গেলেন তিনি তখন ওলামাই কেরাম দেখে তিনি একত্রিত করলেন করে বললেন যে আরবি ভাষার যে কাওয়ায়দ রয়েছে মানে আরবি ভাষার গ্রামারের মূলনীতিগুলো লেখার জন্য এবং এই মূলনীতিগুলো মুসলিম শিশুদেরকে শেখানোর জন্য যাতে তারা কোনোভাবে ভুল না করে তখন এই কথা শোনার পর তখন সেখানে হজরত আবুল আসওয়াদ দুয়াইলি রাহেমহুল্লাহ তাকে এই দায়িত্ব দেয়া হলো যে আবুল আসওয়াদ দুয়াইলি তিনি যাতে আরবি ভাষার কাওয়ায়দের উপর একটি গ্রন্থ রচনা করেন এবং আমরা জানি যে আরবি ভাষার এখন যে কাওয়ায়দ আমরা পাচ্ছি এই কাওয়াটি আবুল আসওয়াদ দুয়াইলি কর্তৃক তৈরি করা অথবা আমরা এই আবুল আসওয়াদ দুয়াইলি কর্তৃক তৈরি করা এই আরবি ভাষার এই ব্যাকরণের গ্রন্থ এবং আরবি ভাষার গুরুত্ব ইত্যাদি বিষয়ে আরও কিছু কথা বলবো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে সে পর্বে আপনারা আমাদের সাথে জয়েন করবেন সে প্রত্যাশা হাদামা আইন্দি والعلم عند الله وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته